ইসলাম সম্পর্কে আল্লাহ পাক যেন জ্ঞান অর্জনে তৌফিক দান করেন ইসলাম শুরু হয়েছে নামাজ দিয়ে না কালেমা দিয়ে না উজু দিয়ে কোনটা দিয়ে ইসলাম শুরু হয়েছে ইসলামের প্রথম আয়াত কি বলেন আকিমুসাল্লাহ নামাজ পড়ো নামাজ কায়েম করো কি আমেনু ইমান নিয়ে আসো নাকি প্রথম আয়াত কি একরা বিস্মে রব্বে ইকরা মানে কি পড়ো ইসলাম শুরু হয়েছে এলেম শিখা দিয়ে ইসলাম শুরু হয়েছে এলেম শিখা দিয়ে সুতরাং আপনার লাইফ শুরু করতে হবে ইসলাম শিখা দিয়ে ইসলাম শিক্ষা দিয়ে শুরু করবেন এই শিক্ষা সম্পর্কে আজকে আলোচনা এই জন্যই করছি যে আল্লাহর হস্তে একটু শিখেন চোখ খুলেন সবাই যেমন চোখ খুলে চলে দুনিয়ার ক্ষেত্রে আপনিও চোখ খুলে চলছেন আপনি কিন্তু দেখা দেখি ব্যবসা বাণিজ্য করেন না দেখা দেখি আপনি কফিল চেঞ্জ করেন না যে সবাই কফিল চেঞ্জ করলো তানাজল করলো আমিও তানাজল করি আপনিও বুঝে সুঝে করেন যে আমার এখন তানাজল করলে ফায়দা না এই কফিলের কাছে থাকলে ফায়দা এই বিজনেস করলে ফায়দা না ওই বিজনেস করলে ফায়দা চাকরি করলে বেশি লাভ আছে নাকি আমি যদি একটা ব্যবসা বাণিজ্য বাকালা করি তো ফায়দা আছে সব কিন্তু চোখ খুলে করছেন আপনি দেখা দেখি করেন না যে সবাই করছে যেটা সেটাই আমি করব না কখনো না যেটা তো আপনি বেনিফিট ফায়দা দেখছেন ওইটা করছেন তো আপনাকেও দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে ওইরকম চোখ খুলে চলার চেষ্টা করতে হবে আর চোখ খুলে চললে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যারা জ্ঞান অর্জন করে তাদের অনেক ফজিলত রয়েছে আমার সময় শেষের দিয়ে কিন্তু আপনাদের তো কিছুই বলা হলো না আসল ফজিলত সম্পর্কে আমাদের ভাইয়ের আবার ইশারা করছে যে আর একটু আলোচনা করেন ঠিক আছে আমি আর বেশি না কিছুক্ষণ আলোচনা করব অনেকে কিন্তু লেট করে আসলেন আবু দারদা রাজি আল্লাহ তালানো থেকে আবু দাউদ তিরমিজিতে হাদিস রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যারা এলএম শিখে তাদের ফজিলত সম্পর্কে আপনারা অনেক সময় হয়তো এখান থেকে ইসলামিক সেন্টার হেঁটে যাবেন হেঁটে যাব। কারো যদি গাড়ি পেয়ে যান ফেরি ফেরি যে চলেন চলেন চলেন এখানে যে ভাইরা আছে গাড়িওয়ালা আছে চলো ভাই যাচ্ছি যে চলো তো উঠিয়ে নিল তখন হয়তো চলে গেলেন কিন্তু হেঁটে অথচ দশ মিনিট লাগবে না হেঁটে যেতে দশ মিনিট লাগবে দশ মিনিট লাগবে তারপর আর লাগুক দশ মিনিট লাগবে হাঁটলে তো ফায়দা রয়েছে আরে আজকাল যত হাঁটবেন তত ফায়দা চর্বি কমে শরীরটা তো হেফাজত করতে চান তাই না আরে রুহের হেফাজত করেন আর না করেন জাহান নাম থেকে হেফাজতটা দুই নম্বরই হইতো থাক কিন্তু শরীর তো সবাই বাঁচাতে চায় আজকাল পয়সা দিয়ে জেমে ভর্তি হয়ে হ্যাঁ মাসিক পয়সা দিচ্ছেন আর চর্বি কমিয়ে আসছেন তো এই পয়সা দিয়ে চর্বি না কমিয়ে একটু হেঁটে চর্বি কমান একটু হেঁটে ইসলামিক সেন্টারে গিয়ে চর্বি কমান এই যে এখানে একটু দিনের আলোচনা হচ্ছে একটু চর্বি কমান দুনিয়াও ভালো হবে আখেরাত ভালো হবে নবী করিম সাল্লাম বলছেন যারা ইসলাম শিখার জন্য হেঁটে যায় অথবা গাড়িতেই যা গাড়ি থাকলে এমন নয় যে গাড়ি থাকা সত্ত্বেও আপনি হেঁটে যাবেন এটা নয় ইসলাম বলছে না যেভাবে যান না কেন মানসালাকা তারিকান এলমান লাহু যেই ব্যক্তি এমন কোন রাস্তায় হাঁটলো এলমান এলমান দুই রকম হাদিস হয়েছে উদ্দেশ্য ছিল এলএম শিখা এলেম তলাশ করা ইসলাম সম্পর্কে ওহি সম্পর্কে জ্ঞান অর্জন করা তাহলে কি কোন রাস্তায় আছে সে তারিকান এলাল জান্না তার জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন সেই ব্যক্তি যেন জান্নাতের রাস্তায় চলছে কোন রাস্তায় চলছে জান্নাতের রাস্তায় আপনি এলেম শেখার জন্য হেঁটে আসছেন আপনি জান্নাতের রাস্তায় আছেন জান্নাতের রাস্তায় আছেন এই রাস্তায় যদি আপনি মারা যান এই উদ্দেশ্যে বেরিয়েছেন আর মারা যান তাহলে আপনি জান্নাতের দিকে যাচ্ছিলেন জান্নাতের দিকে যাচ্ছিলেন আপনি রয়েছে ব্যক্তি এলেম শিখার জন্য জ্ঞান অর্জনের জন্য বের হলো সে আল্লাহর রাস্তায় আল্লাহর হচ্ছে জান্নাতের রাস্তা আল্লাহর রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা <coughs> যখন মানুষ ইসলাম শিখার জন্য যায় সে মাদ্রাসারই ছাত্র হোক অথবা সাপ্তাহিক মাসিক কোন একটা দিনের কথা শোনার জন্য জানার জন্য হোক এলেম শিখার জন্য যারা চলাফেরা করে তাদের পায়ের তলায় ফেরেস্তা তাদের শ্রদ্ধা সম্মানের জন্য ডানা রেখে দেন মালায়কা ফেরেস্তা ডানা রাখেন আপনি দেখেন না যেমন জিনকেও দেখেন না তেমন মালায়কা ফেরেস্তাকেও দেখেন না কিন্তু এটা নবী করিম সহি হাদিস ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনেহাতাহা রেদানলে তালেবিল এলমে ফেরেস্তা নিজের ডানা বিছিয়ে দেয় তালেবে এলমের জন্য যারা এলম ইসলামের জ্ঞান সন্ধান করে তাদের জন্য সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আনন্দের সাথে আরো শোনেন যারা জ্ঞানী আলেম কোরআন সন্ন্যার ওহির জ্ঞানী ওয়াইনাল আলেম আল্লাহ লাহু মানফিস সামাওয়াতি অমানফিল আর হাত হিতান আর আলেমের জন্য জ্ঞানীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই দোয়া চাওয়ার দরকার নেই আমরা কি করি ভাই আমার জন্য দোয়া করি শেখ আমার জন্য দোয়া করেন করি না করি না দোয়া চাই আপনার দোয়া চাওয়া লাগবে না যদি এলেম শিখেন বিনা চাওয়াতে দোয়া পাবেন আপনি আলেমের জন্য জ্ঞানীর জন্য লায়াস্তাক ফিরলাহু তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে একজন দুইজন এক হাজার দুই হাজার মানফিস সামাওয়াতে আকাশে যত মাখলুক আছে অসংখ্য ফেরিস্তা আছে অসংখ্য মানুষের চাইতে বেশি সংখ্যা হচ্ছে ফেরিস্তার কারণ আল্লাহ বলছেন অমাই আলম জনুদার অব্বেকা ইল্লা হুয়া মানুষ কত কোটি কত কয় শত কোটি মানুষের জানা আছে আনুমানিক ঠিক কিনা এটা জনসংখ্যা মানুষের কাছে গণনায় আছে যে এত এত শত কোটি হয়েছে কিন্তু ফেরেস তার সংখ্যা কেউ জানে না আল্লাহ কোরআনে বলছেন যে হে নবী তোমার রবের আল্লাহর যে সেনাবাহিনীর সংখ্যা কত আছে তিনি ছাড়া কেউ জানেন না তারা সকলে কি করেন জ্ঞানীর জন্য যারা ইসলাম শিক্ষা করে তাদের জন্য ইস্তেকফার করেন আল্লাহ মাকফিল্লাহু আল্লাহ রাহমু শুধু আসমানের গুলো না জমিনের অমানফিল আর জমিনে যারা আছে জমিনে জিন আছে মমিন জিনেরাও দোয়া করে হ্যাঁ মমিন মানুষও দোয়া করে আর শুধু এগুলিতে সীমিত নয় এই জন্য নবী বলছেন হাততাল হিতান স্থলে শুধু নয় স্থলে মানুষ আর জিন ছাড়া কত যে মখলুকাত কত যে প্রাণী আছে এছাড়াও নবী করিম বলছেন হাততাল হিতান এমনকি মাছ হুত মানে হচ্ছে মাছ আর বহু বচন হচ্ছে হিতান এমনকি মাছও দোয়া করে ফি জৌফিল মা পানির ভিতর থেকে পানিতে সাগরে আছে নদীতে আছে পুকুরে আছে মাছ জলাশয়ে মাছ আছে আর দোয়া করে ইসলাম যারা শিক্ষা করে ইসলামের জ্ঞান অর্জন যারা করেছে অহির জ্ঞান অর্জন করেছে কোরআন এবং হাদিস সম্পর্কে শিক্ষা লাভ করেছে তাদের জন্য দোয়া করতে দোয়া চাওয়া লাগে না তো চাওয়া লাগে না তাহলে কত দোয়া পাচ্ছে চিন্তা করুন আপনি কত দোয়া পাচ্ছে তাহলে চিন্তা করুন আরো বলছেন নবী করিম স্যার ওফাদুল আলিম আলাল আবেদে কাফাদুল কামারে লাইলাতাল বাদরে আলা সাইরিল কাওয়াকিব একজন আলেমের ফজিলত একজন আবেদের ওপর আলেম আর আবেদ মানে কি তার মানে বেনামাজি নয় হ্যাঁ আবেদ মানে কি আবেদ মানে কি যে আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত করে শুধু ফরজ না সুন্নত নফলও করে তাজ্জুদও পড়ে রোজাও রাখে নফল রোজা রাখে সোমবার বৃহস্পতি রোজা রাখে একজন মানুষ ইসলামের বড় জ্ঞানী আলেম নয় কিন্তু সেই ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়ে সোনাদ বারো রাখাত পড়ে বেতর পড়ে তাহাজুদ পড়ে ইশরাক সলাতু দোহা পড়ে ফরজ রোজার সাথে সুন্নত নফল রোজাগুলিও রাখে এরা হলো আবেদ এবাদত বন্দিগীকারী হ্যাঁ ঘন ঘন সে মক্কা যায় উমরা করে আসে হজ করে এবাদতকারী আবেদ এ হচ্ছে আবেদ যে বেশি বেশি ইবাদত করে তাকে আবেদ বলা হয় আর আর একজন হচ্ছে কি আলেম জ্ঞানী কিন্তু শুধু এলেম আছে আর আমল নাই না ওকে আলেম বলে না ও বড় জাহেল আবার যে জানার পর আমল করে না সে ডবল জাহেল কিন্তু এক তো জানে না সেই জন্য আমল করে না কর্ম করে না আর একজন জেনে আমল করে না তার শাস্তি আরো বেশি আবার ভালো করে মনে রাখে সুতরাং ইসলামের ভাষায় আলেম ওকেই বলা হয় যে যেটা জানলো পালন করলো জানার পরে ওই মোতাবেক সে নিজের জীবন গড়লো আলেম যা শিখেছে আমল করে আমল করার চেষ্টা করে সে হচ্ছে আলেম আসলে তো একজন আলেম এলেম চর্চা করে যথেষ্ট ফরজ আদায় করে অজেব আদায় করে অনেক সুন্নত মুস্তাহাব কাজ করতে পারে না হয়তো তাহাজুদ পড়তে পারে না বা তাহাজুদ পড়তে পারলেও ভালো কথা এটা ওর জন্য আরো ভালো হয়তো সালাতুজোহা পড়তে পারে না চাষের নামাজ পড়তে পারে না ইশরাক পড়তে পারে না ইত্যাদি সোমবার বৃহস্পতি রোজা রাখতে পারে কিন্তু আলেমের দিন এই দুইজনের মধ্যে কে বেশি শ্রেষ্ঠ হ্যাঁ আলেম বেশি শ্রেষ্ঠ কতটা কতটা শোনেন ফাজলুল আলেমে আল আবেদ আলেমের তুলনা আবেদের সাথে কেমন কাফাজলিল কামার লাইলাত আল বাদার আল সাইরুল কবর যেমন পূর্ণিমার রাতের চাঁদ একদিকে পূর্ণিমার রাতের কি চাঁদ একবারে ফুল চাঁদ একবারে আর আরেক দিকে হচ্ছে আকাশের তারকাগুলি আকাশের তারাগুলি আকাশের তারাগুলিতে কত একবারে অল্প আলো অল্প আলো ঠিক কিনা দেখতেও ক্ষুদ্র আলো অল্প গোটা আকাশের কোটি কোটি তারকা দিয়ে যে আলোটা হয় না একটা চাঁদে ওর সাথে অনেক বেশি চাঁদনি রাতে আলো দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে না জি হ্যাঁ তো আলেম হচ্ছে পূর্ণিমার রাতের চাঁদের মতো আর আবেদ হচ্ছে তারকা নক্ষত্র গ্রহের মতো জি এই হচ্ছে নবী করিম সাল্লামের হাদিস আরেকটি হাদিস রয়েছে ফজলুল আলেমে আলাল আবেদে কাফজলি আলা আদনাকুম আলেমের ফজিলত আবেদের ওপর যেমন আমার ফজিলত তোমাদের সাধারণ সাহাবির উপর একদিকে রসুল সাল্লাম আর একদিকে রসুলের সাধারণ সাহাবি অবকার উমর নয় সাধারণ সাহাবি আদনাকুম তোমাদের নিম্ন শ্রেণী সাধারণ যারা সাহাবি ওর ওপর যে আল্লাহ নবীকে রসুলকে ফজিলত দিয়েছেন কতটা পার্থক্য ওই রকমই সমাজে একজন আলেম যদি ওহির আলেম হয় আর সেই মোতাবেক আমল করে তার ফজিলত হচ্ছে সাধারণ একজন মুসলিমের ওপর সাধারণ একজন মুসলিমের উপর চিন্তা করতে পারছেন কত ফজিলত তাহলে এই ফজিলতে অংশ নেওয়ার জন্য আপনাদের সুযোগ আছে এমন নয় যে ওই রাস্তা বন্ধ হয়ে গেছে মাদ্রাসার বয়স শেষ হয়ে গেছে এখন ছেলে মেয়েকে পড়াবো আর হাফেজ করব নিজে আমল করব না আপনিও শিখেন আপনার ছেলে সপ্তাহে ছয় দিন মাদ্রাসা যাচ্ছে আপনি সপ্তাহে একদিন দুদিন একটা ইসলামিক ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন আর ইসলাম শিখেন এই ফজিলত ধীরে ধীরে আপনিও হাসিল করতে পারবেন আল্লাহ পাকজন আপনাদের সকলকে তৌফিক দান করেন আরো বলছেন নবী করিম ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস নবীর যে সম্পদ রয়েছে কোন সম্পদ পয়সার সম্পদ নাই নবীদের সম্পদ হচ্ছে ওহির জ্ঞান এলিম এলেমের অরেস এরা এলেমের ভাগ পেয়েছে যেমন বাপের ধন সম্পদে ধন সম্পদে ভাগ পান কিন্তু আলেম সমাজ নবীর সম্পদ হচ্ছে এলেম ওহি তাতে ভাগ পেয়েছেন ওরাসাতুল আম্বিয়া আলম হামান আর নবীরা কাউকে একটা পয়সা টাকা কড়ি আর স্বর্ণ ওয়ারেস উত্তরাধিকারী বানিয়ে যাননি এলমা তারা এলমের ওয়ারেস বানিয়েছেন ফামান আখাজাহু আখাজাহ বেহাজদিন ওয়াফের যার নবীর ভান্ডার থেকে বা নবীর সেই সম্পদ থেকে নিতে পারলো এলেম থেকে নিতে পারলো তারা ভাগ্যবান হল হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি সহি আবু দাউদ রয়েছে নবী করিম সাল্লাম আরেকটি হাদিস আবু মামা আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছেন যে রসুল্লাহ সামনে দুইজন লোকের কথা আলোচনা করা হইলো একজন লোক আহাদহম আবেদুন আবেদ বড় এবাদবন্দী করে তাজুদ পড়ে নফল এবাদবন্দী করে ওয়াল আখারো আলেমুন আর দ্বিতীয় লোক হচ্ছে আলেম ফাকাল রসুল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন ফাজলুল আলেম আল আবেদিকা ফাজলি আল আদনাকুম এই অংশটুকু বললাম এটাও তিরমিজিতে রয়েছে যে আলেমের ফজিলত আবেদের ওপর হচ্ছে যেমন নবীর ফজিলত নবীর সাধারণ সাহাবির ওপর তারপরে বলছেন দেখেন কারা কারা দোয়া করে আলেমের জন্য জ্ঞানীর জন্য কালা রসুল্লাহ ইন্নাল্লাহ আলা আরাদিনা ফি আলা নাসিল খায়রা বলছেন আল্লাহ রহমত নাজিল করেন আল্লাহর তারা দোয়া করতে থাকেন আকাশবাসী দোয়া করতে থাকেন আকাশে রুহ আছে জান্নাতীদের রুহ ইল্লিন ওরাও দোয়া করে আর আরাদিন জমিনের যত অধিবাসী আছে তারা দোয়া করে হাত্তার নামলা এমনকি পিপিলিকাও দোয়া করে পিপিলিকাও দোয়া করে ফিজুহরি হা তাদের গর্তে ও হাত্তাল হুত এমনকি মাছও দোয়া করে লাইসাল্লুন কি দোয়া করে লাইসাল্লুন আলা মোয়াল্লিমিন নাসিল খাইরা মানুষকে যারা ভালো কথা শিখায় তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে তাহলে বোঝা গেল যে আলেম শুধু হইলে হবে না আলেম হয়ে কি করতে হবে ভালো কথা শিখাতে হবে ভালো কথার প্রচার করতে হবে আর ভালো কথা কোনটা যেটাকে দশ জন ভালো মনে করে ওইটা হ্যাঁ সমাজে যেটাকে ভালো মনে করে ওইটা ভালো কথা হচ্ছে কোনটা আল্লাহর কথা হচ্ছে সবচেয়ে ভালো কথা আর তারপরে কোনটা সবচেয়ে ভালো কথা রসুলের কথা হচ্ছে সবচেয়ে ভালো কথা ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ সবচেয়ে ভালো কথা হচ্ছে কিতাবুল্লাহ কোরআনে করিমের কথা আর সবচেয়ে ভালো আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ আদর্শ এটা হচ্ছে সন্ন্যতি খুদবা নবী করিম সাল্লাহামের তাহলে বুঝা গেল ভালো কথা মানে আমার বিবেচনাতে ভালো বলে ভালো হবে না আপনাকে ভালো লাগে জনকে ভালো লাগে মেজরিটিকে ভালো লাগে হ্যাঁ সেটাই ভালো নয় বরং আল্লাহকে যেটা ভালো লেগেছে সেটা ভালো রাসুলকে যেটা ভালো লেগেছে সেটা ভালো তো আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে সবচেয়ে ভালো কথা যারা ভালো কথা শিখায় মানে আল্লাহর কথা শিখায় আর রসুলের কথা শিখায় তার মানে দিনে ইসলামের যারা শিক্ষা দেয় শরীয়তের জ্ঞান দেয় তারা এমন ব্যক্তি যাদের জন্য আল্লাহ রহমত নাজেল করেন ফেরেস তারা দোয়া করে আসমানবাসী দোয়া করে জমিনবাসী দোয়া করে পিপিলিকা দোয়া করে আর মাছ পর্যন্ত দোয়া করে অর্থাৎ জলে স্থলে যত মখলুকাত প্রাণী রয়েছে সকলে তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন সেই দলে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দান করেন নবী করিম সাল্লাম সহি বুখারি মুসলিমের আরো হাদিস খৈরফাকফিদ্দিন আল্লাহ যদি কারো সাথে মঙ্গলের ইচ্ছা করেন তাহলে তাকে দিন সম্পর্কে জ্ঞান অর্জনের শক্তি সামর্থ্য দান করেন মন মেজাজ দান করেন তাহলে আপনি যদি ইসলাম শিখার জন্য আগ্রহী হন আপনি এই মাহফিলে আসছেন আপনি ইসলাম সেন্টারে গিয়ে কিছু শিখছেন যেখানে সহি কথা কোরআন এবং আল্লাহ এবং রসুলের কথা শিখার ব্যবস্থা সেখানে গিয়ে শিখছেন কিন্তু শর্ত হচ্ছে কোরআন এবং হাদিস শিখানোর জন্য যাচ্ছেন দলিল প্রমাণের কথা শেখার জন্য যাচ্ছেন তাহলে বোঝা গেল যে আপনি ভাগ্যবান আপনার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেছেন আল্লাহ আপনার ভালো চান আর যদি আপনাকে ঘৃণা লাগলো আমাকে সময় নেই চলেন একটু যাই আমার কাছে সময় নেই ব্যস্ত আমি তাহলে বুঝা আল্লাহ আপনার অমঙ্গল চান আল্লাহ আপনার কল্যাণ চান না আল্লাহ আপনার জন্য আজাব শাস্তি চান আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট আছেন যেই জন্য ভালো কাজে তৌফিক হয় না আল্লাহ পাক যেন এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন আর বেশি না